চারিদিকে আনন্দের ঢল নামিল মুসলমানের মা ফেরাতের সুযোগ এল চারিদিকে আনন্দের ঢল নামিল মুসলমানের মা ফেরাতের সুযোগ এল চারিদিকে আনন্দের ঢল নামিল মুসলমানের মা ফেরাতের সুযোগ এল রহমতের দরজা খুলে গেল রহমতের দরজা খুলে গেল রহমতের দরজা খুলে গেল রমজান এলো রমজান এলো রমজান এলো রমজান এলো চারিদিকে আনন্দের ঢল নামিল মুসলমানের মাগফিরাতে সুযোগ এলো চারিদিকে আনন্দের ঢল নামিল মুসলমানের মাগফিরাতের সুযোগ এলো রহমতের দরজা খুলে গেল রহমতের দরজা খুলে গেল রমজান এলো রমজান এলো রমজান এলো রমজান এলো নেচে নে ক্ষমাও রে তোর গুণা সবই জীবনে আর এমন সুযোগ আর কি পাবি নেচে নে ক্ষমাও রে তোর গুণা সবই জীবনে আর সুযোগ আর কি পাবি ডাকো তারে প্রাণটা ভরে ডাকো তারে প্রাণটা ভরে ডাকো তারে প্রাণটা ভরে তোমার জীবন হবে আরো আলোয় আলো রমজান এলো রমজান এলো রমজান এলো রমজান এলো চারিদিকে আনন্দের ঢল নামিলো মুসলমানের মা ফেরাতের সুযোগ এলো চারিদিকে আনন্দের ঢল নামিল মুসলমানের মা ফেরাতের সুযোগ এলো রহমতের দরজা খুলে গেল রহমতের দরজা খুলে গেল রমজান এলো রমজান এলো রমজান এলো রমজান এলো পাপের কাজ করবি নয়া তবাজি ও সব কিছু ছেড়ে দিয়ে সত্যের পথ পাপের কাজ করবি না তবাজি কর ও সব কিছু ছেড়ে দিয়ে সত্যের পথ জীবন রবি দেখতে পাবি জীবন রবি দেখতে পাবি জীবন রবি দেখতে পাবি সত্য নায়ের মশাল যদি আধারে জালো রমজান এলো রমজান এলো রমজান এলো রমজান এলো চারিদিকে আনন্দের ঢল নামিল মুসলমানের মাখ ফেরাতের সুযোগ গেল চারিদিকে আনন্দের ঢল নামিল মুসলমানের মাখ ফেরাতের সুযোগ গেল রহমতের দরজা খুলে গেল রহমতের দরজা খুলে গেল রমজান এলো রমজান এলো রমজান এলো রমজান এলো খুঁজে নেবার এই তো সময় মহান প্রভুরে যে মোদের কর্ণ সৃজন পরমাদরে খুঁজে নেবার এই তো সময় মহান প্রভুরে যে মোদের আদরে আয় রে সবাই তারি গান গাই আয় রে সবাই তারি গান গাই আয় রে সবাই তারি গান গাই দূর করে দেই মনে যত আছে কালো রমজান এলো রমজান এলো রমজান এলো রমজান এলো চারিদিকে আনন্দের ঢল নামিল মুসলমানের মাঘ ফেরাতের সুযোগ এলো চারিদিকে আনন্দের ঢল নামিল মুসলমানের মাফেরাতের সুযোগ এলো রহমতের দরজা খুলে গেল রহমতের দরজা খুলে গেল রমজান এলো রমজান এলো রমজান এলো রমজান এলো রমজান এলো রমজান এলো রমজান এলো রমজান এলো রমজান এলো রমজান এলো রমজান এলো রমজান এলো